করতে পারেন তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই ইমানদারগণ তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ রহিম তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ যে আইন নাজেল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তো তারা কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার রাত সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় the solution for humanity. আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم فأما من ثقلت موازينه فهو في شط راضية عن أبي هريرة رضي الله تعالى عنه قال এবাদি মা রাত আইনুন ওয়ালা ওমা সম্মানিত দর্শক মণ্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাহ আলহি আসাল্লাম আমরা দীর্ঘ আলোচনা করে আসছি বিভিন্ন অংশে কেয়ামত কবর জাহান্নাম যা ছিল আমাদের জন্য খুব কষ্টকর যার পরিণতি সম্পর্কে আমরা খুব বলতে গেলে দুশ্চিন্তা করি যে কি হয় আল্লাহ তুমি কেয়ামাতের মাঠে কবরে জাহান নামে বিপদে ফেলো না রক্ষা করো এখন আমাদের একটি খুশির আলোচনা সেটা হচ্ছে জান্নাত জান্নাত শব্দের অর্থ হচ্ছে বাগান জান্নাত একটা আনন্দের জায়গা আমরা জান্নাতের আলোচনা করি এবং সেই আনন্দের বিষয়টি বুঝি যাতে করে আমাদের আল্লাহকে বলা সহজ হবে ভালো হবে আমরা আল্লাহর কাছে জান্নাত চাইব জান্নাতের আলোচনায় আল্লাহ তালা বলেন বিচারের কাঠগড়ায় যার নেকির পাল্লা ভারী হবে মানুষের পাপ এবং নেকি ওজন হবে যার পাপের পাল্লা ভারী হবে জাহান্নাম যার নেকির পাল্লা ভারী হবে তার জান্নাত তো আল্লাহ তালা বলছেন বিচারের মাঠে যার নেকির পাল্লা ভারী হবে তার জন্য হচ্ছে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় জায়গা জান্নাত খুব আনন্দ ও ভোগবিলাসের জায়গা হচ্ছে জান্নাত আল্লাহ তালা যখন জান্নাত সৃষ্টি করলেন তখন জিব্রাইলকে বললেন জিব্রাইল যাও একটু জান্নাত দেখে আসো তো জিবরাল আলী সাল্লাম জান্নাত দেখতে গেলেন জান্নাতের যে অবস্থা জান্নাতের যে ভোগবিলাসী ব্যবস্থাপনা এগুলি সব কিছু দেখে জিবরাইল এসে বলছেন আল্লাহ জান্নাত এইভাবে করেছেন মানুষের জন্য মানুষের জন্য এত ভোগবিলাসী জায়গা সবাই তো যেতে চাইবে জান্নাত তো শুধু আনন্দেরই জায়গা ভোগবিলাসেরই জায়গা সবাই যেতে চাইবে আল্লাহ তালা বলছেন জিব্রাইল যাও আবার জান্নাত দেখে আসো এবার জিব্রাইল জান্নাত দেখে এসে বলছেন তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের কসম আল্লাহ জান্নাতে কি কেউ যাবে কেউ যাবে না কেউ যেতে পারবে না বিষয়টি ব্যাপারটি এমন কেন এমন হলো রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে হজবাতিল জান্নাত বিল হে নিয়ম নীতি দ্বারা জান্নাত ঘেরা আছে নিয়ম ছাড়া জান্নাত পাওয়া যায় না অত ভোগ বিলেসের স্থান নিয়ম ছাড়া ভোগ করা যায় না আল্লাহ রসুল বলছেন হজবাতিন নার বিশ্বাহত প্রবৃত্তি দ্বারা ঘেরা আছে জাহান্নাম আর নিয়ম নীতি দ্বারা ঘেরা আছে জান্নাত ডান পায়ের জুতা আগে পড়তে হবে বাম পায়ের জুতা পরে পড়তে হবে এটা নিয়ম নারীকে ইসলামী পোশাক পরতে হবে এটা নিয়ম ইসলামী বিধান পালন করতে হবে এটা নিয়ম অনেক গ্লানির পরে জান্নাত এই জন্যই তো জান্নাত হচ্ছে আনন্দ ফুর্তির জায়গা দেখুন আল্লাহ তালা বলছেন সেই দিন কতগুলি মুখমণ্ডল হবে হাসোজ্জ্বল খুশি খুশি সে তার চেষ্টা প্রচেষ্টাই থাকবে সন্তুষ্ট লেসা রাজুয়ে ফি জান্নাতিনা আলিয়া সে উঁচু জান্নাতে অবস্থান করবে লা ফিহা সেখানে সে কোনো অনার্থক অপছন্দ কথা শুনতে পাবে না ফিহা সরোরুমার ফুয়া সেখানে থাকবে তার বসবাসের জন্য উঁচু আসন মাউজুয়া সেখানে থাকবে পানপাত্র সাজানো অনামারে কোমাস ফুফা সেখানে থাকবে বালিশ সারিবদ্ধ ওয়াজারা বিও মাবফুসা সেখানে থাকবে গালিচা বিছানো সম্মানিত দর্শক মণ্ডলী আমরা সোরা গাছের এই অংশে কিছু বিবরণ পেলাম কিছু বিবরণ বুঝলাম যে জান্নাত কেমন সুখের জায়গা কেমন আনন্দের জায়গা আল্লাহ আল্লাহতালা বলছেন যে সেই দিন কতগুলো মুখমণ্ডল হবে হাসুজ্জ্বল খুব খুশি খুশি কেন তারা তাদের চেষ্টা প্রচেষ্টায় থাকবে সন্তুষ্ট তাদের থাকার জায়গা হবে উঁচু আসন আল্লাহ তালা বলছেন যে তারা সেখানে কোনো অনার্থক কথা শুনতে পাবে না অপ্রয়োজনীয় অপছন্দ কথা শুনতে পাবে না তাদের বিছানা হবে উঁচু অবশ্য অন্য বর্ণনা এসেছে অন্য জায়গায় এসেছে যে তাদের বিছানা আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা আছে সেই ফাঁকাটা সমপরিমাণ হবে অবশ্য আপনারা বলতে পারেন তাহলে এত উঁচু যদি বিছনা হয় তাহলে মানুষ সেখানে বসবে কি করে উঠে তো আল্লাহ তালা বলছেন যে মা তাস্তাহি আনফুসকম মানুষের তোমাদের আত্মা যেটা চাইবে বিছানা তেমন হবে আত্মা যদি চাই যে বিছানা একটু নিচু হোক নিচু হবে আত্মা যদি চায় যে বিছানা একটু উঁচু হোক হবে জান্নাত হচ্ছে মানুষের সুবিধার জন্য জান্নাত হচ্ছে মানুষের আনন্দ ফুর্তির জন্য জান্নাত হচ্ছে মানুষের ভোগ বিলাসের জন্য এই জন্য জান্নাতে থাকবে উঁচু আসন জান্নাতে থাকবে বালিশ সারিবদ্ধ জান্নাতে থাকবে পানপাত্র সারিবদ্ধ জান্নাতে থাকবে গালিচা বিছানো সম্মানিত দর্শক মন্ডলী আব্দুল ইবনা আব্বাস রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন আদাত্তলে এবাদিয়া সলেহিনা আল্লাহ তালা বলছেন এর নাম হাদিসে কুদ্সি আদাত্তলে আমি আমার বান্দাদের জন্য ভালো বান্দাদের জন্য এমন কিছু রেখেছি আমি আমার ভালো বান্দাদের জন্য এমন কিছু ব্যবস্থা করেছি মা রা আত আইনুন চোখ কোনোদিন দেখেনি অমা সামিয়াত অজনুন কান কোনোদিন শোনেনি ওলা খাতারাবে কালবে বাসার মানুষের অন্তর কোনোদিন পরিকল্পনা করেনি সম্মানিত দর্শক মণ্ডলী জান্নাতের বাস্তব বোঝানোর জন্য আমরা একটি হাদিসে কুদ্সির বিবরণ দিচ্ছি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন আল্লাহ তালা বলেন মানে হাদিসে কুদ্সি জান্নাত এমন একটি জায়গা যা আমি আমার ভালো বান্দাদের জন্য তৈরি করেছি মা রাত আয়নুন চোখ কোনোদিন দেখেনি পৃথিবীতে অনেক কিছুই চক্ষু দেখেছে অনেক কিছুই চোখ ভোগবিলাসী জিনিস ভোগ করেছে এরপরেও কেয়ামাত পর্যন্ত এমন কোনো আনন্দের জিনিস পৃথিবীতে মানুষ বের করতে পারবে না যেটা জান্নাতের মতো হতে পারে এই জন্য আল্লাহ তালা বলছেন যে জান্নাত এমন একটি জায়গা যা মানুষের চোখ কোনোদিন দেখেনি অমা সামিয়াত অজনুন মানুষের কান কোনোদিন শোনেনি অনেক কথাই মানুষের কান শুনেছে কপল কল্পিত কাহিনী মানুষের কান শুনেছে মানুষ অনেক কাহিনী শুনে পড়ে এগুলো মানুষের কানে শোনা আছে পৃথিবীর অনেক বড় কিছু আছে যেগুলো মানুষ কানে শুনেছে এর পরেও আল্লাহ তালা বলছেন যে জান্নাত এমন একটি জায়গা যা মানুষের কান কোনোদিন শুনেনি ভোগবিলাসের যে এত উন্নত মানের জায়গা জান্নাত এটা মানুষের কান কোনোদিন শুনেনি অমা খাতারাবে কালবে বাসার মানুষের অন্তর কোনোদিন পরিকল্পনাও করেনি ভাবেওনি মানুষ অনেক জায়গায় যেতে পারে না কিন্তু অন্তরে ভাবে মানুষ অনেক কিছুই শুনেনি কিন্তু অন্তরে ভাবে অন্তরে অনেক কিছুই ভাবতে পারে তো আল্লাহ তালা বলছেন যে জান্নাত এমন একটি জায়গা যা মানুষের অন্তরও ভাবে না সম্মানিত দর্শক মণ্ডলী আসলে বাহ্যিকভাবে আমরা এই হাদিসটি বোঝাতে সক্ষম এমনটা মনে করতে পারছি না কেন জান্নাত যে কত ভোগবিলাসের জায়গা এটা আমরা আপনাদেরকে কি দিয়ে বুঝাই জান্নাত এমন একটি জায়গা যে মানুষের চোখ দেখেনি কান দেখেনি মানুষ ভাবেনি তাহলে সেটা কেমন হতে পারে আবহাওয়ার বলেন রসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন মাউজেও সাউতিন ফিল জান্না দুনিয়া মা ফিহা একটা চাবকের সমপরিমাণ জান্নাতের জায়গা সারা পৃথিবীতে যা কিছু আছে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 উকি মেরে দেখে তাহলে গোটা পৃথিবী আলো হয়ে যাবে রাত্রি বারোটায় একটাই যদি উকি মারে তাহলে গোটা পৃথিবী আলো হয়ে যাবে তো একজন নারীর একটা উকিতে যদি গোটা পৃথিবী আলো হয়ে যায় তাহলে নারী কেমন এটিকে আমরা বুঝাতে সক্ষম হব তিনি বলছেন জলা নাসিফওয়ালা রাসেহা খাইরুমিনা দুনিয়মা মাফিয়া এই নারীর মাথায় একটা চাদর আছে উড়নি এই চাদর উড়নিটা গোটা পৃথিবীর চেয়ে দামি সারা পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে একজন নারীর গায়ে যে একটা চাদর উড়নি আছে সেটা তার চেয়ে অনেক বেশি দামি আমরা কি জাতিকে বুঝাতে সক্ষম জান্নাত কত আনন্দের জায়গা কত ভোগবিলাসের জায়গা কত খুশির জায়গা সম্মানিত দর্শক মন্ডলী জান্নাতের সুবিধা বুঝাতে গিয়ে একদিন রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেন জান্নাত আর পৃথিবীর জান্নাত আর এই পৃথিবীর তুলনা তোমাদের কারো একটু আঙ্গুলের মতো আঙ্গুল সাগরে ডুবালো তারপর ডুবিয়ে উঠিয়ে দেখবে আঙ্গুলে কতটুকু পানি আছে আঙ্গুলের পানির পরিমাণ আর সাগরের পানির পরিমাণে কমবেশ যেমন জান্নাত এবং এ পৃথিবীর কমবেশের তুলনা তেমন দেখুন আমরা বলছি যে আপনি সাগরে আঙ্গুল ডুবালেন উঠান এখন দেখুন আঙ্গুলে কতটুকু পানি লেগে আছে আমরা বলি যে এক ফোঁটা পানি আছে তো আঙ্গুলে যতটুকু পানি আছে আর সাগরে যতটুকু পানি আছে এই দুই পানির তুলনা কেমন দুই পানির তুলনা যেমন পৃথিবী ও জান্নাতের তুলনা তেমন সম্মানিত দর্শক মন্ডলী আমরা বুঝাচ্ছি জান্নাত বিলাসের জায়গা আনন্দ ফুর্তির জায়গা এটা বুঝাতে গিয়ে বুঝাচ্ছি যে একজন মানুষ তার আঙ্গুল সাগরে ডুবালো তারপর উঠালো তো সাগরে এবং তার আঙ্গুলের পানির কম বেশের পার্থক্য যেমন পৃথিবী এবং জান্নাতের ভোগ বিলাসের পার্থক্য তেমন আব্দুল ইবিন আব্বাস রাজি আল্লাহ তালহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম একদিন রাস্তায় একটা কান কাটা পড়ে থাকা ছাগলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন মার্রাবে জাদিন আসাক্কা মাইয়েতিন তিনি একটা কান কাটা মরা ছাগলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন যেতে যেতে তিনি বলছেন আইকুম ইহুব্বান হাজ আল্লাহ বেদের হামিন সঙ্গী সাথে তোমরা কেউ পয়সা দিয়ে এই ছাগলটা কিনে নিতে ইচ্ছুক কি ছাগলটা মারা গেছে ছাগলটা ছোট ছাগলটার কান কাটা এই ছাগলটা তোমরা কিছু মূল্য দিয়ে এক দেড় হাম দিয়ে কিনে নিতে ইচ্ছুক তো সাহাবিগুন বলছেন কুল্লনালা নহিবান নাস্তারি বে সামানিন হাজা আমরা একে কিছু পয়সা দিয়ে কিনতে রাজি নই আল্লাহ রসুল একে আমরা কেন কিনবো ও তো মারা গেছে ও তো ছোট ওর খালেরও কোনো মূল্য নেই আমরা এটা কেন কিনব তখন রাসুল সাল্লাম বলছেন শোনো পৃথিবী আল্লাহর নিকটে এর চেয়ে অনেক কম মূল্যের এই ছাগল তোমাদের কাছে যতটুকু কম মূল্যের এখন কি আমরা এই পৃথিবী আর জান্নাতের সমতা বুঝাতে পারবো একজন মানুষ কোটিপতি ধনী আমরা মনে করছি সে বড় ধনী একজন মানুষের অনেক বাড়িঘর জমি জায়গা আছে আমরা বলছি লোকটা খুব ধনী কিন্তু লোকটা কি তার পরকালের জান্নাতের তুলনায় আর তার ভোগবিলাসের দুনিয়াবি জীবনের তুলনায় কোনো সমতা দেখাতে পারে ও কি বুঝে ও বুঝে না কেননা আমরা বিষয়টি স্পষ্ট বুঝতে পারছি না যে জান্নাত কতটুকু ভোগবিলাসের জায়গা আর পৃথিবী কতটুকু ভোগবিলাসের জায়গা আল্লাহ রসুল আমাদেরকে বললেন সঙ্গী সাথী তোমরা কি এই মরা পড়ে থাকা ছাগলটা এক দেড়হামের বিনিময়ে কিনতে রাজি তো সাহাবিগুন বললেন এটা কেন নিব তা আল্লাহ রসুল বললেন যে এই ছাগলটা তোমাদের কাছে যেমন মূল্য রাখে না আল্লাহর কাছে পৃথিবীর কোনো মূল্য নেই সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আসলে জান্নাত পাওয়ার আশা করি না পৃথিবীর লোভে আমরা পৃথিবীতে অনেক কিছু পেতে চাই ভোগবিলাস পেতে চাই মন মতো চলতে চাই এই জন্য তো মানুষ বলে যে পৃথিবী অনেক বড় খাওয়ার ফুর্তি করো থাকো ইচ্ছে মতো থাকো ইচ্ছে মতো খাও এটা মানুষ বলে মানুষ তো বুঝে না যে জান্নাত কি আর পৃথিবী কি রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম পৃথিবী এবং জান্নাতকে বোঝাতে গিয়ে তিনি এইভাবে বললেন যে লাউ তা দিল জানাহা বা ঔজাতিন যদি এই পৃথিবী একটা মাছির ডানার সমান হতো যদি এই পৃথিবী মাছির একটা ডানার সমান হতো তো মা সাকা কাফেরান মিনহাসার বাতান তাহলে আল্লাহ তালা এই পৃথিবীর এক ঢোক পানিও কোনো কাফেরকে দিতেন না কিন্তু আল্লাহর নিকটে এই পৃথিবীর পাঁচ পয়সা মূল্য নেই আল্লাহর নিকটে এই পৃথিবীর কোনো মূল্য নেই এই জন্য তো আল্লাহ রসুল এক সময় আবদুল্লাহ ইবনে উমারকে বলছেন আবদুল্লাহ ইবনে উমার কোন ফির দুনিয়া কান্নাকা গরিব আবির সাবিল তুমি এই পৃথিবীতে থাকো যেন তুমি গরিব নিঃস্ব অপরিচিত না তোমাকে কেউ চিনে না তুমি কাউকে চিনো তুমি এই পৃথিবীতে থাকো নিঃস্ব তুমি গরিব কোন দুনিয়া কার নাকা গরিব তুমি দুনিয়াতে থাকো নিঃস্ব হয়ে আবরে সাবিল বা পথিক হয়ে পথিকের যেমন বাড়ি থাকে না কোনো আরামের জায়গা থাকে না ভোগ বিলাসের ব্যবস্থা থাকে না তুমি দুনিয়াতে তেমন থাকো উদ্দা নাফসাক কাবর এবং তুমি নিজেকে একজন কবরবাসী মনে করো তুমি কবরের নিজেকে একজন মনে করো অতএব তুমি পৃথিবী কোনো প্রাধান্য দিও না পৃথিবী তোমার কোনো প্রাধান্যের জায়গা নয় সম্মানিত দর্শক মন্ডলী আবু বলছেন যে রাসুল সাল্লাহ আলহ বলেন ইন্নে ফিল জান্নাতে সামানে আবু আব মিনহা বাবুন ইসমর রায়ান নিশ্চয় জান্নাতের আটটি দরজা রয়েছে জান্নাতের দরজা আটটি আর জাহান্নামের দরজা সাতটি জান্নাতের দরজা আটটি আর জাহান্নামের দরজা সাতটি মিনহা বাবুন ইসমর রায়ান তার একটি দরজা হচ্ছে রায়ান মানে তৃপ্তি লাভ করা লায়াদ খোলোহা ইল্লা সায়ামুন সে জান্নাতে শ্যাম পালনকারী ব্যক্তি যাবে আমরা এই অংশে বলছিলাম যে জান্নাতের দরজা আটটি আবু হরেরা রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন ইন্নাফিল জান্নাতে মেয়াতা যা জান্নাতে রয়েছে একশতটি স্তর জান্নাতে রয়েছে একশতটি স্তর অবাইনা করলে দার্জা তাই নে কামাবাইনা সামায় ওলারছে আর দুই স্তরের মাঝের ব্যবধান হচ্ছে আকাশ জমিনের মধ্যেকার ব্যবধান জমিন থেকে আকাশ যত দূরে জান্নাতের এক স্তর থেকে আর এক স্তরের ব্যবধান তত দূরে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন যে অল ফেরদাউস আলাহাদার জাতান একশোটি স্তরের সবচেয়ে উঁচু স্তর হলো ফেরদাউস একশোটি স্তরের সবচেয়ে উঁচু স্তর হলো ফেরদাউস অমিনহা তাফাজ্জার আর বা আনহারে সেই ফেরদাউস থেকে চারটি ঝর্ণা চালু আছে সেই ফেরদাউস থেকে চারটি ঝর্ণা চালু আছে আর্স আর এই চারটি ঝর্ণার উপরে রয়েছে আর্স তাহলে আমরা বুঝতে পারছি যে জান্নাতে একশতটি স্তর রয়েছে আর প্রত্যেক স্তরের মাঝের ব্যবধান হচ্ছে পাঁচশো বছরের পথ আর সবচেয়ে উঁচু স্তর হচ্ছে ফেরদাউস আর ফেরদাউস থেকে চারটি ঝর্ণা চালু আছে চারটি ঝর্ণার উপরে রয়েছে আর আল্লাহর সমাসীন হওয়ার স্থান এরপরে আল্লাহ রসুল বলছেন এজা সাল তমুল্লাহ ফাস আলু ফেরদাউস তোমরা যদি আল্লাহর কাছে জান্নাত চাও তাহলে ফেরদাউস চাও তোমরা যদি আল্লাহর কাছে জান্নাত চাও তাহলে ফেরদাউস চাও সম্মানিত দর্শক মন্ডলী আমরা জান্নাত চাইব এ কথা আল্লাহ রসুল বলেছেন যে তোমাদেরকে জান্নাত চাইতে হবে জান্নাত একটা আরামের জায়গা জান্নাত একটা ভোগবিলাসের জায়গা যেটা আল্লাহ মানুষের জন্যই করেছে নারী পুরুষের জন্যই করেছেন কিন্তু এটা চাইতে হবে চাওয়ার ব্যাপার আল্লাহ রসুল বলছেন যে তোমরা জান্নাতুল ফেরদাউস চাও সম্মানিত দর্শক মণ্ডলী আমরা জান্নাতের বিবরণে সংক্ষিপ্তভাবে এটুকু বলতে চাচ্ছি যে জান্নাত খুব ভোগবিলাসের জায়গা আনন্দের জায়গা যেখানে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আরও অংশগুলিতে দর্শক মণ্ডলীকে শোনানোর চেষ্টা করব তারা অবশ্যই পিস টিভির মাধ্যমে এই বিবরণগুলি শুনে জান্নাতের প্রতি আগ্রহী হবে আমরা এখানে এতটুকু বলতে চাচ্ছি যে জান্নাত খুব ভোগবিলাসের জায়গা যা মানুষের কান কোনো দিন শুনেনি মানুষের চোখ কোনোদিন দেখেনি মানুষের অন্তর কোনোদিন পরিকল্পনাও করেনি আর জান্নাতের সবচেয়ে উঁচু স্থান হচ্ছে ফেরদাউস এ কারণে রাসুল সাল্লাহ আলি সাল্লাম জান্নাতুল ফেরদাউসের জন্য বলেছেন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা সলাতে সালাম ফেরার পূর্বে সকালে সন্ধ্যায় এই দোয়া পড়ে আল্লাহর দরবারে জান্নাতুল ফেরদাউস চাইব আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আল্লাহ মামিন আল্লাহ তুমি আমাদের পাপকে মোচন করে জান্নাতে যাওয়ার সুযোগ করে দাও আল্লাহ আমিন এ দাবি এ দাওয়া এ দোয়া তোমার দরবারে রেখে সংক্ষিপ্ত আজকের আলোচনা এখানে শেষ করছি সুহানাক আল্লাহ আবহান্তিকা আসাদ আল্লাহ তাস্তাক ফেরক অতবিল আসসালামু আলাইকুম কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না না দেব না দেব না দেব না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI Al Rayan bank Quadrant court আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one H sort code three zero double zero eight three swift BIC code IBO BGB double two IBAN GB five two L YD three zero nine six three four zero one zero two four one nine two pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate Peace TV dot TV Peace TV মানবত